زيد فيه ونقص وغير عن وجهه والصحيح منه هم فيه معذورون إما مجتهدون مصيبون وإما مجتهدون مخطئون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাবুল আলমিন শাহবাদ কিরামদেরকে এবং আলে বাইদকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের বংশধর যারা মমিন মমিনাত সৎকর্মশীল তাদেরকে আল্লাহ এ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন সালাত এবং সালাম নাদের পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যার তর্বীয়তেই এই সাহাবাই কেরামগন এ মর্যাদায় পৌঁছেছেন আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদ আল ওয়াসেতিয়ার শেষের দিকে আজকে পর্ব নম্বর হচ্ছে সাঁত্রিশ তাদের ওপর অপবাদ দিয়ে থাকে বা তাদের সমালোচনা করে থাকে বা তাদেরকে গালমন্দ করে থাকে এই সম্পর্কে আহলে সন্ন্যাত জামাত তাদের থেকে এই সব বিদাতিদের থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ আহলে সন্ন্যতাল জামাতের এই সমস্ত বেদাতিদের সাথে বেদাতিদের আকিদার সাথে কোনো সম্পর্ক নেই যারা সাহাবাই কালামদের মানহানি করে যেমন শিয়ারা ফেজিরা শুধু মানহানি না তাকফির করে কাফের বলে গালমন্দ করে জাহান্নামি বলে এবং এসব কথা বলে তারা সাক্ষী দিয়ে থাকে যে তারা জাহান্নামি কালেমা পড়ায় মুসলিম বানায় সাক্ষী দেয় আসাদ আল্লাহ ইরাহিল্লা ওয়াসাদ মোহাম্মদ রসুল্লাহর পরে আও বাকার জাহান্নামে ওমার জাহান্নামে আর আয়েশা জাহান্নামে হাফসা জাহান্নামে আল্লাহর লানত ওইসব লোকদের ওপর যারা সাহাবাই কেরামদেরকে এইভাবে গালমন্দ করে বা তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে এবং তাদেরকে আল্লাহ যেন দুনিয়াতেও লাঞ্ছিত করেন আর পরকালেও যেন আল্লাহর পরে উচিত শাস্তি দেন লাঞ্ছিত অপদস্থ করেন আর একটি দল বিদাতি দল সেটা হচ্ছে আলে বাইত সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের মোমিন মোমিনাত যারা বংশধার তাদের সম্পর্কে যারা ঘৃণা রাখে বিদ্বেষ রাখে অথবা তাদেরকে কোনো কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট দিয়ে থাকে ওদের থেকেও আহলে সন্ন্যাত অল জামাত সম্পর্কহীন তাদের সাথে কোনো সম্পর্ক নেই আহলে সন্ন্যাত জামাতের তারা প্রত্যেকের মর্যাদার ওইভাবে খেয়াল রাখে যে মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন সেই মর্যাদায় অতিরঞ্জন বাড়াবাড়ি করে না সাহাবাহিক সম্পর্কে হোক অথবা আলিবায়ত সম্পর্কে আর তাদের ক্ষেত্রে ত্রুটিও করে না কোনো ঘাটতিও করে না মানহানিও করে না আজকের আলোচনা একটু লম্বায় আছে ইবনে তাইম রাহমহল্লা ইনশা আল্লাহ তালা আমরা আজকে সেটা শেষ করব বলছেন ও এত রাওয়াফিজ আল্লাযিনা ইবগাদুনা আসহাবা ওয়া ইয়াসুবুনহুম রাফেজি শিয়াদের হ্যাঁ, পথ থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে যেই রাফেজিরা সাহাবা সাহাবাই কেরামদের সম্পর্কে বিদ্বেষ রাখি ওয়াসুবনাহম এবং সাহাবাই কেরামদেরকে গালমন্দ করে অমিন তরিকাতির নামাজ এই একটি বেদাতি গুমরা দল এটা সর্বনিম্ন নাম তাদের বেদাতি কিন্তু যারা সাহাবাই কেরামদেরকে কাফের বলে যাদেরকে আল্লাহ তাজকিয়া দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন রদি আল্লাহ আনহ বলে যাদেরকে আল্লাহ মমিন বলেছেন এবং যাদের প্রশংসা করেছেন এক আয়াতে না বহু আয়াতে কোরআন খেরিমে সাহাবাই কেরামদের ফজিলত মর্যাদা সম্পর্কে রয়েছে সাহাবাই কেরামদের মানহানি করা অথবা তাদের সমালোচনা করা অথবা তাদের ইমান আকিদায় আমলে আপত্তি তোলা এটা হচ্ছে কোরআনের অস্বীকার সুতরাং যারা এইরকম করবে তাদের ইমান থাকবে না এই একটি গুমরা পথভ্রষ্ট দল যাদের সাথে আহলে সন্ন্যতাল জামাতের কোন সম্পর্ক নেই দ্বিতীয় আর একটি গুমরা দল এর বিপরীত দিকে তারা বিপরীত দিকে এই জন্য বললাম যে শিয়া রাফেজিরা সাহাবাই কারামদের সম্পর্কে কি করে তারা মানহানি করে সাহাবাই কারামদের গালমন্দ করে এমনকি কাফর বলে আখ্যায়িত করে তাদের ক্ষেত্রে শত্রুতা বিদ্বেষ রাখে আর পাশাপাশি রসুরাম আলী বাইদ আলী রদি আল্লাহ সম্পর্কে ফাতেমা রদি আল্লাহ সম্পর্কে হাসান হোসেন সম্পর্কে তাদের সম্পর্কে গলি অতিরঞ্জন করে সীমাহীন অতিরঞ্জন বাড়াবাড়ি করে এমন তাদের অনেকেই বরং অধিকাংশই তাদের তারা এদেরকে এলার ক্ষমতা দিয়ে থাকে আর কমপক্ষে তারা বারো জনকে নিষ্পাপ মাসুম ইমাম বলে প্রথম শুরু আলী রাজি আল্লাহ তালানদ্দি তারপরে হাসান হোসেন এই করে তাদের বারো জন এমাম রয়েছে যারা নিষ্পাপ মাসুম তাদের কোনো ভুল ভ্রান্তি হয় না এবং তাদের মর্যাদা নবী রসুল চাইতে অনেক বেশি জি এদেরকে এই জন্য ইসনা আশারিয়া বলা হয় এদেরকে কোন ফিরকা বলা হয় ইসনা আশারিয়া মারো মাসুম নিসপা ইমামের ভ্রান্ত গুমরাহ আকিদায় বিশ্বাসী ইরানি রাফেজিরা হচ্ছে ইসনা আশারিয়া ফিরকা জি তো এরা বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে কার ক্ষেত্রে বললাম নবিসামের বংশধরের ক্ষেত্রে এর প্রতিক্রিয়ামূলক অথবা যে কোনো কারণে হোক আরেকটা দল সেই যুগে পয়দা হয়েছিল বিশেষ করে তাদের অবস্থান ছিল শাম দেশে তারা রসুল্লাহ সাল্লামের পরিবার আলেবাদ সম্পর্কে বিদ্বেষ রাখত ঘৃণা রাখত বৈরিতা রাখত জি বা তাদের মানহানি করত এদেরকে নাসিবি বলা হয় এদের কি বলা হয় নাসিবি জামা হচ্ছে বহু বছর নাও আসিব হ্যাঁ রাফেজি বহু বছর হচ্ছে রাওয়াফেজ আর নাসেবি যার বহু বচন হচ্ছে নওয়াসিব এদেরকে নাসিবি কেন বলা হয় এই জন্য বলা হয় নাসাবে আনসব মানে দাঁড় করা এরা এদের সম্পর্কে আলমারা বলেছেন তারা রসুল্লাহ সাল্লামের বংশধর সম্পর্কে শত্রুতা দুশ্মনী দাঁড় করেছিল মানে তারা অন্তরে দুশ্মনী শত্রুতা রাখত যেই শত্রুতা তাদের বড় একটি গুমরাহি আর রাফেজিদেরকে রাফেজি কেন বলা হয় শিয়াদেরকে রাফেজি শিয়া বললেও তো খুশি হবে শিয়া মানে হচ্ছে দল হ্যাঁ কার দল শিয়া তো আলী হ্যাঁ জি কোরআনে কেরিমে শিয়াতুন শব্দটি এসছে জি হ্যাঁ শিয়া বহু বচনে এক বচন হয়ে এসছে তো শিয়া শিয়াতুন মানে দল আলীর দল তো যদি আলী তার প্রথম দিকে বলতো শিয়া তো আলী আমরা হচ্ছি আলীর দল তো আলীর দল একটা ভালো মানুষ কথা কিন্তু আসলে তার আলীর দল না তো আলীর দল না আখলাখ চরিত্র আলীর দল না কোনো কিছুতে আলীর দল না তো এদেরকে শিয়া বলাই যেন ঠিক নাই এদেরকে রাফেজি বলতে হবে জি আলী ইবিন হোসেন জেনুল আবেদিন জি হ্যাঁ তিনি এদেরকে যখন বলেছিলেন এরা জিজ্ঞেস করলো যে আপনি আবুবকর ওমর সম্পর্কে মত রাখেন বুঝা ওমর হ্যাঁ, প্রথম খলিফা দ্বিতীয় খলিফা হ্যাঁ আর আমার দাদা তাদের সহযোগী ছিলেন আলী রাজি আল্লাহ ইত্যাদি তখন তারা বললো আপনার কথা মানি না মানি না আপনার কথা অস্বীকার করলাম অথচ তাদের ধারণাই তাদের এমাম আর মানি না কথা ছুঁড়ে ফেলে দেওয়া অমান্য করাকে রাফজ বলা হয় রাফাদা ইয়ারফজ মানে অস্বীকার করা রিফিউজ করা যেটাকে রিফিউজ করা বলা হয় ওইটি হচ্ছে রাফদ জি আরবির সাথে মিল আছে রিফিউজ আর রাফদ জি তো তখন তিনি বলেছেন রাফাদ তুমুনি রাফাদ তুমুনি আমার কথাকে তোমরা ছুঁড়ে ফেললে ছুঁড়ে ফেললে ফাসমু আর রাফেজা সেই দিন থেকে এই শিয়াদের নাম হয় রাফেজা জমা বহু বছর রাফেজ তো রাফিজরা একদিকে গোমরা আর নওয়াসিবরা আর একদিকে গোমরা হ্যাঁ আলে বাইতের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করেছে অতিরঞ্জন করেছে আরেক দল মানহানি করেছে এই দুই গোমরাহ দল থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে আহলে সুন্নাত জামাত নাসিবি কারা বলছেন আহলাল বাইতে যারা আলে বাইতকে কষ্ট দিয়ে থাকে বেকৌলিন কথার দ্বারা ও আমালিন অথবা কাজের দ্বারা কথার দ্বারা হইতে পারে কাজের দ্বারা হইতে পারে কাজের দ্বারা এই যে নবী করিম সাল্লামের বংশধারের কাউকে কষ্ট দিয়েছে যেমন হোসেন রাজি আল্লাহ তালকে যারা জুল অত্যাচার করে শহীদ করেছে তারা নাসিবি জি ইমনে জিয়াদ হ্যাঁ নাসিবি আর ওর সাথী সঙ্গী যারা নাসিবি জালেমেরা ওই সেকুন আম্মাসা যারা বেনা সাহাবাতি আর আহলে সনাতল জামাত আর একটি কাজ করে সেটা হচ্ছে যে সাহবা ইকরামদের মাঝে যে আপোষে মতবিরোধ হয়েছে আর আপোষে যে দ্বন্দ্বগুলি সৃষ্টি হয়েছিল বিভিন্ন কারণে সেগুলি নিয়ে তারা আলোচনা করে না আলাপ আলোচনা করে না সেগুলিতে বিচারও খেয়ে বসে না যেমন মৌলানা মৌদুদি দিবস বিচারপতি একেবারে চিফ জাস্টিস হয়ে বসছে এখন সাহাবা ইকরামদের বিচার করবে আসামের কাঠবড়ে হাজির করে জি এটা আহলে সোনাতল জামাত করে না এটা আহলে সোনাতল জামাতের মানহাজ আকিদের খেলাফ যে একটি গুমরাহি তাই বলছেন যে সাহাবাই কামদের মাঝে যেই ইখতলাফগুলি হয়েছে বা মতবিরোধ হয়েছে বা মনোমালিন্য হয়েছে কোন ক্ষেত্রে এই বিষয়গুলি সম্পর্কে ইমসে কোন মানে তারা বিরত থাকে কোনো কথা বলে না মুখ খুলে না এ ভুল করেছে এ ঠিক করেছে না এরা ভুল করেছে এটা অমুক ভুল করলো এটা অমুক ভুল করলো এইসব কাজ করে না আহলে সন্তাল জামাত না তাহলে এসব ঘটল কেন এগুলোর ব্যাখ্যা কি করবেন বা এগুলো সম্পর্কে কি বলবেন আহলে সন্তাল জামাত এই সম্পর্কে কয়েকটি কথা বলছেন শেখুল ইসলাম ইবিন তাইম রাহমহল্লা ইয়াকুলুনা আহলে সন্তাল জামাত বলে আসার মিনহা মা হুয়া মিনহা মা কাদ জিদা ফিহি ওয়া নুকিসা অগৈরান ওঝেই বলছেন যে সাহাবাইকে রাম সম্পর্কে তাদের যখন আপোষ দ্বন্দ্ব শুরু হইল আলী রাজি আল্লাহ তালান হোক আর এদিকে মাউিয়া আল্লাহ আর এই ক্ষেত্রে তখন সাহাবাই কেনরা তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন একদল আলী রাজি আল্লাহ পক্ষ নিলেন আর একদল হ্যাঁ মাবিয়া পক্ষ আর একদল না দুই মুসলিমদের মাঝে যেহেতু হ্যাঁ বিবাদ আর দ্বন্দ্ব আমরা না ওই দিকে না এইরকমই আল্লাহ তালা আনহা মাকে সবাই বলেন যে আপনি গেলে হয়তো একটা মীমাংসা হয়ে যাবে তো তিনি গেলেন আর তাতে যারা সাবাই ইহুদি ওই চক্রান্তে যারা আসলে ওসমান রাজি আল্লাহ শহীদ করেছিল ওরা দেখলো যে এখন যদি মীমাংসাটা হয়ে যায় তাহলে তো আমাদেরকে ধরে সবকে কেস হাসে হত্যা করা হবে তখন রাতের অন্ধকারে হামলা করে দিল আলী রাজি আল্লাহ আনহার পক্ষ নিয়ে যেন অথচ কেউ খবর রাখে নাই এরা সব ছিল এই সাবাই দল বা এই খনি দল জি উসমান রাজি আল্লাহ খুনি যারা অপরাধী তখন আয়সাদি আল্লাহ সাথে যারা ছিলেন আরে এ কি করলো আমাদের হামলা করে দিল অথচ কথা হয়েছে সকালে আমাদের একটা মীমাংসা হয়ে যাবে রাত্রে সবাই ঘুমন্ত অবস্থায় কেউ কারো খবর রাখে না হঠাৎ করে আক্রমণ হয়ে গেল রাতের অন্ধকারে তখন প্রতিরোধমূলক প্রতিরক্ষামূলক পাল্টা আক্রমণ এতে অনেক লোক এর আহত হইল সবগুলি চক্রান্ত ছিল ইহুদি সাবাই চক্রান্ত আর সাবাই চক্রান্তে উসমান রাজি আল্লাহ তালানকে শহীদ করা হয়েছে তো এই যে আপোষে যখন দ্বন্দ্বগুলি এভাবে শুরু হলো এই যে বর্ণনাগুলি রয়েছে এগুলি সম্পর্কে আহলে সনাতল জামাতের ভূমিকাটা কি তাদের ধ্যান ধারণাটাকে বিশ্বাসটা কি বলছেন এই ক্ষেত্রে যে আহলে সন্ন্যতরা বলে যে এই যে রেওয়ায়াতগুলি রয়েছে বর্ণনাগুলি রয়েছে আসার মানে বর্ণনা আসার মানে আসারের ভবচন হাদিস সাধারণত রসুর উল্লাহ সাল্লা হাদিস হাদিসগুলোকে হাদিস বলা হয় আর সাহাবাইকামদের কোন উক্তি বা তাবেইনদের উক্তি এগুলোকে কি বলা হয় আসার বলা হয় যদিও কখনো কখনো নবী হাদিস হাদিসকেও আসার বলা হয় এই জন্য দোয়াগুলিকে আমরা দোয়ায় মাসুরা বলছি আসার থেকে মাসুর বা মাসুরা দোয়া এই যে রেওয়ায়ত বা বর্ণনাগুলি রয়েছে যা বর্ণিত হয়েছে হিম সাহাবাই আমাদের দোষ ত্রুটি সম্পর্কে যে অমুক কাজটা করে দিল এই অমুক কাজটা করে দিল অমুক এই যে অন্যায়টা করে দিল এ ধরনের যে বর্ণনাগুলি রয়েছে এগুলো কি বলবেন এই সম্পর্কে বলছে মিনহা মাহুয়া কেদিব তার একটা অংশ হচ্ছে মিথ্যে মিথ্যে আর এই মিথ্যাগুলো রটিয়েছে রাফেজি শিয়ারা জি আর শিয়াদের ধর্মটাই কায়েম আছে মিথ্যার উপর শেখুল ইসমিন তাইম রাহমুল্লাহ মিনহাজুসন্নাতে আর তার অন্য অন্য ফাতাওয়ার কিতাবাইতে বলেছেন যে আকজাবুত্তাওয়াইফ যত ফিরকা মুসলিম ওম্মাতে জন্মেছে তার মধ্যে সবচাইতে বড় মিথ্যুক দল হচ্ছে ফিরকা হচ্ছে এই রাফেজা শিয়া এদের ধর্ম আকিদা সবকিছুই কিসের ওপর মিথ্যার ওপর নির্ভরশীল জি এমনকি তাদের ধর্মের একটি আকিদা হচ্ছে মিথ্যে এবং মোনাফিক আকিদা হচ্ছে তাকিয়া তাকিয়া মানে বাঁচার জন্য যে কোনো সময় মিথ্যা কথা বলে কাথে বাঁচতে হয় বলছে যে আহলে অনিষ্ট অনিষ্টতে বাঁচার জন্য আহলে সুন্নতকে বলেন যে আমরা শূন্য হয়ে গেছি বলেন এটাই স্বভাবের কাজ তাকিয়া তাদের একটি ইবাদত আহলে সুন্নতকে বলেন যে আমাদের এসব কোন ইখতলাফ নাই হ্যাঁ আহলে সুন্নত জামাতকে বলেন যে তোমাদের পিছনে দেখো নামাজ পড়ছি জি আর কথা সত্যি এই তাকিয়ার উপরে ভিত্তি করেই এরা সবকিছু করে আর এই তাকিয়ার উপরে ভিত্তি করেই তারা আপনার কি বলছে এই জামাত ইসলামীদেরকে ধোকা দিয়েছে আর জামাত ইসলামেরা প্রতারিত হয়েছে ইসলামিয়া ইসলামিয়া আল্লাহ সারকিয়া গার্বিয়া স্লোগান ছিল খোমেনি যুগে ইসলাম ইসলাম না পূর্ব না পশ্চিম কথা বোঝা গেছে ইসলাম ইসলামিয়া তো কারণ জামাত ইসলামের মধ্যে কোনো ভালো আলেম নেই যার ফলে এরা এই এই ভ্রান্ত আকিদাগুলি জানেই না আর জানলেও তাদের রাজনৈতিক বৃহৎ স্বার্থের জন্য এসব বিশ্বাসই করে না ওদের যদি বলেন যে এইসব আকিদা রাফেদি শিয়াদের এরা বিশ্বাসই করে না এদের অনেক যারা কর্মকর্তা তাদের সাথে আলোচনা করে দেখেছি আশ্চর্য এদের কোনো জ্ঞান নেই রাফেজিদের কিতাবাদি সম্পর্কে আর এতে বড় ভূমিকা আদায় করেছে মদুদির কিতাব খেলাফাতে মলুকিয়া তার এসব কিতাবগুলি আল্লাহ পাকজন এসব সার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন মিথ্যার ছড়াছড়ি এই মাবিয়া এরকম করে দিয়েছেন আবরিন বাস এরকম করে দিয়েছেন তমুক সাহাবি এরকম করেছে অনু উসমান রাজি আল্লাহ তালান এই করেছেন সেই করেছেন জি হ্যাঁ মিনহা মাহকাজি জি একটা অংশ তার হচ্ছে একেবারে মিথ্যা মিনহা মাকাত জিদা ফিহি ও নোকেসা আর আর একটা অংশই এমন যাতে কিছু বাড়ানো হয়েছে অথবা কমানো হয়েছে কাটছাট করা হয়েছে সুবিধা মতো করা হয়েছে এমন একটা ঘটনাকে যদি কাটছাট করেন তা আসল রূপ তো আর থাকবে না একটা ভালো মানুষকে খারাপ করে দিবেন দোষের ক্ষেত্রে ধরেন একটা ভালো মানুষের দোষ বাড়িয়ে দিলেন আর উনি যে অনেক ভালো কাজ করেছে সেই ক্ষেত্রে ওগুলোকে কি করলেন কমিয়ে দিলেন তো লোকটা বদানো হবে না ভালো কাজ করেও নাম নেই এরকম করেছে আর আসল যে রূপরেখাটা ছিল ঘটনার বা বিষয়গুলির সমস্যাগুলির সেটাকে একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে আসলে যে যেটা ফ্যাক্ট আসল যেটা ঘটেছে সেটা আর বোঝা যাচ্ছে না এইসব বিভিন্ন এই জাল কথাবার্তা যাতে কিছু সংযোজন কিছু কর্তন করার কারণে ওয়াসাহি হোম ফি হে মাজরুন আর একটা অংশ যেটা আসলে হয়েছে সহি যেটা এরকমটা হয়েছে কথাটা সহি কিন্তু সহি কেন সাহবাহিক আমাদের মাঝে এটা হইল এর উত্তর তো লাগবে এ সম্পর্কে বলছেন মিনহ মাহম ফিহ মাজরুন তার কিছু ক্ষেত্রে তাদের ওজোর গ্রহণযোগ্য তাদের ওজোর গ্রহণযোগ্য মাজুর কেমন করে ওজোর গ্রহণযোগ্য হয় ইম্মা মুজতাহেদুন মুসিবন যদি ইজতিহাদ মুসলিম উম্মায় থাকে তো সবচাইতে বড় মুজতাহেদ কারা রসুল্লাহ পরে সাহাবাই কারামগুন ঠিক কিনা তো ইজতেহাদের ক্ষেত্রে মুজতাহেদের ভুলও হইতে পারে আবার ঠিকও হইতে পারে ঠিক না নবী করিম সাল্লাহ এই মর্মে না বলেছেন ইজা আজ ইজাজ তাহাদ আল হাকিম বা এজাজ তাহার মুস্তাহিদু যখন কোনো বিচারক বা কোনো আলেম বা কোনো ব্যক্তি কোনো সাহাবি ইস্তিহাদ করবেন মেহনত পরিশ্রম চালিয়ে কোরআন সন্ন্যার আলোকে একটা সিদ্ধান্ত দিলেন সেটা যে কোনো বিষয় হইতে পারে মাসলা মাসাইল হইতে পারে আবার আপোষের দ্বন্দ্ব মিটানোর ক্ষেত্রে বা আপোষের বুঝাবুঝির ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে হইতে পারে ইস্তিহাদ করলেন তারপরে ঠিক সিদ্ধান্তে উপনীত হলেন ফালাহ আজরান তাহলে দুই গুণ নাকি কিসের মেহনতের একটা আজরুল ইজতেহাদ আর একটা আজরাউল সবাব যে ঠিক করেছে সেই জন্য ওয়াইজাজ তাহাদার যখন ইস্তেহাদ করলেন মেহনত পরিশ্রম চালিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছিলেন বা সিদ্ধান্ত দিলেন ফাখতা কিন্তু ভুল করে দিলেন ভুল হয়ে গেল তাহলে ফালাহু আজরুন ওয়াহেদ তার জন্য এক নেকি রয়েছে কিন্তু পরবর্তীকালে যারা আসবে তাদের উপর যখন স্পষ্ট হয়ে যাবে যে মুজতাহেদের এই ইজতেহাদটা ভুল তখন তাকে কি ফলো করা যাবে করা যাবে না এই কথাটা বুঝে নিলেই মজহাবের গোড়ামি থাকে না মুস্তাহিদ ইজতেহাদ করে উনি যদি ঠিক করে থাকেন ডবল নেকি পেয়েছেন ভুল করে থাকেন তবু এক নেকি পেয়েছেন কিন্তু আমরা যখন তার ইজতেহাদটা ভুল বুঝতে পারবো আমাদের করণীয় কি ছেড়ে দেওয়া ফরজ ছেড়ে দেওয়া ফরজ ভুল করেছেন জানতে পারলাম বুঝতে পারলাম দলিলের বিপরীত চলে গেছে তারপরেও যদি তার অন্ধ অনুকরণ করি তাহলে এটা গুমরাহির রাস্তা নাই হ্যাঁ রসুল্লাহামের সন্ন্যার উপর বা হকের উপর আপনি অন্য কিছুকে ভুলটাকে প্রাধান্য দিলেন ঠিক মাসা মাসালের ক্ষেত্রে এইরকম তাই অন্ধ তকলিদের আসলে অস্তিত্ব ইসলামে নেই একজন আলেম বুঝতে পারছে যে ভাই যেমন একটা উদাহরণ উদাহরণস্বরূপ একটা মশালা নেন এমামের পিছনে সুরা ফাতে পড়তে হবে কি হবে না হক একটাই এটাও ঠিক ওইটাও ঠিক এরকম না যে পড়লেও ঠিক হ্যাঁ তো যারা পড়তে হয় বলছে তারা বলছে পড়া ফরজ ঠিক কিনা আর যারা বলছে পড়তে হবে না তারা বলছে তারা বলছে পড়া হারাম ঠিক কিনা তো হারামটাও ঠিক আর ফরজটাও ঠিক দুটো তো পরস্পর এরকম বিরোধী একটা জিনিস কি আবার হারামও হয় আর ফরজ হয় কখনো হইতে পারেন না ঠিক কিনা তাহলে দুটোর হচ্ছে হক যাতে মুস্তাহেদ মুসিদ ঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন হয় সুরা ফাতে পড়া ফরজ আর না হয় সুরা ফাতে আমার পেছনে পড়া হারাম দুটোর একটা হক আর আরেকটাতে মুজতাহিদ মুক্তি ভুল করেছেন কারণ আমরা যখন আমরা তো সব জাহিল না উম্মতে মুসলিমার চারজন ইমামের পর সব মূর্খ জাহেল আর কিচ্ছু যায় না এমন তো নাই তাহলে ইজতিহাদের যোগ্যতা আবু হানিফা সাহেব মালিক আহমদের পরে হাজার হাজার লাখ লাখ আইমাইকেরামদের ছিল এখন আছে ইস্তাহাত দরজ এখন পর্যন্ত খোলা আছে এটাও ভালো করে মনে রাখবেন মজহাবিরা মজাবি যারা বিশেষ করে গোড়া মত আছে তারা বলছে এজতেহাদের দরজা আবু হানিফা সাহেব মালিক আমাদের মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে গেছে দরজে বন্ধ হয়ে গেছে আর ইজতেহাদ করাই যাবে না কিছু বলাই যাবে না যা বলেছে ওইটা অন্ধভাবে মানতে হবে চারজন একজনকে ধরে না এই ধরে নিয়ে তো একমত চার ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু আলেমদের করেন এই ক্ষেত্রে যে এই দুটো ইমাম সাফি বলছেন যে সুরা ফাতেহা না পড়লে নামাজ হয় না উদাহরণস্বরূপ ইমাম বাবু বলছেন সুরা ফাতেহা পড়া হারাম ইমামের পিছনে এখন একটা হক আর একটা ভুল এই ক্ষেত্রে হক আর না হকটা মুজাহিদের বুঝার পরে যখন বুঝে নেব তখন কি করব যেটা হক সেটা গ্রহণ করব আর যেটা ভুল সেটা ছেড়ে দেব এটা হওয়া উচিত তাহলে উম্মতের এই অবস্থাটা হইতো না তো বলছেন যে যেই ওজোর সহি যেগুলো ঘটনা ঘটেছে সাহাবাহিকের মধ্যে সেই ক্ষেত্রে তাদের ওজোর রয়েছে হয় মুজতাহিদ করে ঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন একদল ঠিক ওয়াইম্মা মুজতাহিদুন অথবা মুজতাহিদ করেছেন মুক্তি আর ভুল করেছেন যেমন আলী রাজি আল্লাহ তালানহার মাহিয়ার প্রথম যে বিষয়টি নিয়ে মতবিরোধ সেটা হচ্ছে আলী রাজি আল্লাহ তালান্ন খেলিফা হলেন চতুর্থ খেলিফা খালিফায় আসেন ঠিক না তাহলে মুসলিম দেশের যত মুসলিমরা রয়েছেন বিশেষ করে গণ্যমান্যরা আর গণ্যমান্যরা বায়াত করলে জনগণ তাদের অন্তর্ভুক্ত তাদের আওতাভুক্ত সবাইকে এক এক করে বায়াত করতে হবে জরুরি নাই মাহবিয়া রাজি আল্লাহ তালানহর জন্য হক এটা ছিল যে তিনি সাথে সাথে আসবেন আর আলিয়া রাজি আল্লাহ হাতে বায়াত করবেন আর বলবেন যে আপনাকে আমি খালিফাই হক বলে কি করলাম মেনে নিলাম কিন্তু তিনি বলেন যে না আমি মানবো না মানে কেন মানবে না আমি এই জন্য মানবো না যে উসমান আল্লাহ আমার আত্মীয় আর আমার এটা অধিকার আল্লাহ কোরআনে বলেছেন ওমান কোতেলামাজুলুমান ফকাত জা আল্লা দেওয়ালি সুলতান ফালাই খাত কেউ যদি নির্মম ভাবে নিহত হয় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তাহলে তার ওলি মানে অভিভাবক আমি অভিভাবক তার পক্ষ থেকে তার অভিভাবককে আল্লাহ এই কর্তৃত্ব নেতৃত্ব দিয়ে সুলতান এই ক্ষমতা দিয়েছেন যে সে ডিমান্ড করবে যে আমার আত্মীয়র এসাস নেওয়া হোক আমি এটা চাই আগে কেসাস সে বাস্তবায়ন করেন তারপরে বায়াত করব এই কথাই মাহবিয়া রাজি আল্লাহ ইজতিহাদে ভুল করে দিলেন পক্ষান্তরে আলী রাজি আল্লাহ তালান হচ্ছে ইজতিহাদ ছিল যে আমি আমাকে লোকেরা খালিফা বানিয়েছে এখন সবাই মেলে এক বাক্যে খেলাফতকে মেনে নাও এবং এখানে পরিস্থিতিটা শান্ত হোক আর তারপরে আমাকে শক্তিশালী করো হ্যাঁ সাহায্য করো আর তারপরে তখন খুঁজবো যে খনিগুলোকে কারণ হ্যাঁ, অনেক লোক ছিল হ্যাঁ, কয়েকশো লোক কমপক্ষে বা কয়েক হাজার লোক ধরেন কয়েকশোই যদি হয় কয়েকশো সবাই তো আর খুনের সাথে জড়িত না কিছু লোক ছিল হইচই করেছে তো সবাইকে তো খুন করা যাবে না হত্যা করা যাবে না কেস আসছে তাহলে যারা যারা খুন করেছে বা খুন করার সাথে জড়িত সরাসরি তাদেরকে তখন ধরবো আর তারপর তখন কেসাসের বাস্তবায়ন করছেন না এটা হবে না আগে আপনি কেসাসের বাস্তবায়ন করেন ইজতেহাদ আলী করলেন ইজতেহাদ মাওয়া রদিয়ালন করলেন একজন মুজতাহাদ মুসিব মানে ইজতেহাদ করে ঠিক করেছেন আর একজন ইজতেহাদ করেছেন কিন্তু ভুল করেছেন যেমন এখনই মাসলাম মশলায় বললাম সুরা ফাতে আমার পিছনে পড়া ফরজ যে বলেছে যে ফরজ সে মুজতাহিদ মুসিব ঠিক বলেছেন আর যিনি বলেছেন না পড়া যাবে না পড়া যাবে না তিনি মুস্তাহিদ কিন্তু মুক্তি ভুল করেছেন জি এই যে মুজতাহেদ ইজতেহাদ হয়েছে সাহাবাই কেরামদের এই এটি হচ্ছে শেখুল ইবিন তেমা রাহেমাহল্লা এবং অন্যান্য সমস্ত আহলে সনাতল জামাতের মত মদুদি সাহেব এখানেই গুমরাহির শিকার হয়েছে তার কিতাবে আমি নিজে পড়েছি আর যথেষ্ট পড়েছি সরাসরি অস্বীকার করছেন আমি ইজতেহাদের ভুল মানতে রাজি না যে মাউিয়া রাজি করে ভুল করেছেন না ইস্তেহাদের ভুল মানতে রাজি না ইচ্ছা করে ভুল করেছেন হাউজবিল্লা এটা বড় ধরনের হ্যাঁ, মানহানি সাহাবির এবং বড় ধরনের তার একটি গুমরাহি জি তারপরে বলছেন এরপরেও আহলে সোনতল জামাত এই বিশ্বাস করেন না যে সাহাবাইকে আমরা প্রত্যেককেই হ্যাঁ ব্যক্তি পর্যায়ে কাবিরা গোনা থেকে অথবা সাগিরা গোনা থেকে নিষ্পাপ মাসুম এটা না তাহলে সাহাবাই রামদের ক্ষেত্রে দুটি দিক একটা হচ্ছে সমষ্টিগত ভাবে আর একটা হচ্ছে ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসাবে প্রত্যেক সাহাবি গোনা থেকে মাসুম বা গোনা হবে না বড় অথবা ছোট এটাকে আমরা বিশ্বাস করি না গোনা হইতে পারে সাগিরা হইতে পারে আর হয়েছেও আর কাবিরা হতে পারে কারো কারো হয়েছে যদি অল্প অল্প কিছু না কিন্তু হতে পারে হয়েছে কেন জেনার ঘটনা ঘটেনি সাহাবিদের মধ্যে দু তিনটাই ঘটে ঘটেছে না ঘটেনি চুরির ঘটনা ঘটেনি এক মহিলা বারবার করে চুরি করতো শেষখানে ধরাকে হাত কাটা যায়নি তার নাম ছিল ফাতেমা সাহাবিয়াই তো ছিল তো চুরি করা কাবিরা গোনা না তো একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সাহাবিদের ভুল হয়েছে বড় হয়েছে ছোট হয়েছে আর সমষ্টিগত যদি সাহাবাহাম জামাত হিসেবে দেখেন এই দলটি তখন কি বলবেন সাহাবাহামদের জামাতটি হচ্ছে মাসুম এই পুরো জামাত ভুল করতে পারে না কারণ পুরো জামাতটাই ছিল এই উম্মাদ সাহাবাহাম পুরো দলটাই হচ্ছে ওম্মদ আর নবী করিম বলেছে ইন্না উম্মতি লাতাজদামি আল্লাহ দলাল আমার ওম্মদ ভ্রষ্টতার ওপর গুমরাহির ওপর এক হইতে পারে না এটা সাহাবাই যুগেও আর সব যুগেই সারা পৃথিবী থেকে আমার অম্মত সবাই গুমরা হয়ে যাবে এটা হইতে পারে না এ কথা মনে রাখবেন জি হ্যাঁ সংখ্যা কমে এসছে হেদায়ত প্রাপ্তদের গুমরাহদের সংখ্যা বেড়েছে গুমরা ফিরকা হ্যাঁ তেহাত্তরের বাহাত্তরটা গুমরা হয়ে গেছে ঠিক কিনা সাহাবাই খানের জামানায় গুমরা ফিরকা ছিল না শুধু খারেজি রাফেজি হওয়ার আগে পর্যন্ত কিছু ছিল না এরা প্রথম শুরু হইল তো কিন্তু তারপরেও পৃথিবীতে হকপন্থী সর্বদা ছিল আর আছে আর থাকবে বুঝছেন না এই একটি হাদিস যেটা বললাম যে আমার উম্মত গুমরাহের উপর এক হইতে পারে না যে সবাই গুমরাহ গেছে একটিও খাঁটি মুসলমান না হইতেই পারে না রাখি আকিদা খারাপ হয়ে গেছে এটা হইতেই পারে না আর একটি দলিল মনে রাখবে সেই বোখারি মুসলিমের হাদিস লাফাত উম্মতি আল হক মনসুরিন আমার ওম্মতের একটি দল তয়েফা ছোট দলই হবে ক্ষুদ্র দল বলা হয়েছে ক্ষুদ্র জামাত জাহেরিন আল হকের ওপর বিজয়ী থাকবে মনসুরিন সাহায্য প্রাপ্ত থাকবে আমার ওম্মতের একটা দল থাকবে সেটা যে কোনো জায়গায় থাকতে পারে সবসময় এক জায়গায় নাও থাকতে পারে সবসময় এক জায়গায় নাও থাকতে পারে তারপরে এই দলটি এক জায়গায় একেবারে গচ্ছিত হয়ে থাকবে এটাও জরুরি না সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আলহামদুলিল্লাহ সহিদার আকিদার আলামা এবং সহিদার জনগণ অনুসারী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আপনি পূর্ব থেকে পশ্চিম যেখানেই চলে যান সহিদার লোক পাবেন আপনি এমন আল্লাহর কোন জমিন নেই যে হয়তো পাওয়া যাবে না ঠিক কিনা জি হ্যাঁ যদিও কোথাও কম কোথাও বেশি তো কি বলছিলাম যে সাহাবাই আমরা প্রত্যেকে মাসুম নয় এটা বিশ্বাস রাখে না যে প্রত্যেকে মাসুম বড় গোনা থেকে ওসাগেরা ছোট গোনা থেকে যেমন ছোট গোনা হইতে পারে তেমন বড় গোনাও কারো হতে পারে বল তাজুজ আলিহমুজনুবফিল জুমলা বরং তাদের ক্ষেত্রে গোনা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হইতে পারে অসম্ভব কোন সাহাবির ভুল হইতে পারে না না ভুল কথা অসম্ভব কোন সাহেব ভুল করেছে না ভুল কথা তারপরে বলছেন যে তাদের যাদের ভুল ভ্রান্তি হয়েছে শুধু এই দু একটা গোনার ক্ষেত্রে না হতে পারে এই যে আপোষের যে দ্বন্দ্বের ক্ষেত্রে ভুল হয়েছে এই যে ভুলগুলি হয়েছে তাই বলে কি তারা আপনি মনে করেন যে আজকালকার জামানার মুসলিমদের মতো হয়ে গেছে নাকি না মোটেই না মোটেই না কোথায় সারা আর কোথায় সোরাইয়া সারা মানে হচ্ছে কাদা মাটি আর সোরাইয়া মানে হচ্ছে ধ্রুব তারা বুঝতে পেরেছেন কোথায় ধ্রুব তারা আর কোথায় কাদা মাটি জি কোথায় শেখ সাদি আর কোথায় বকরির নেদি তো সাহাবাই মাঝে আপোষে যে দ্বন্দ্ব হয়েছে এই দেখে একজন আজকালকার খুব ভালো মানুষ হ্যাঁ আত্মহংকারে ফেটে না পড়ে যা আমি কারো সে দ্বন্দ্ব রাখি না আমি মনে হয় এক এত সিনিয়র হয়েছি যে আমি সাহাবি থেকে গিয়েছি বা সাহাবিদের মতো হয়ে গেছি নাকি না মোটেই না জি তাই এখান থেকে জবাব দিচ্ছেন যে যে ভুলগুলি হয়েছে ভুল যদি হয় তো তাদের নেকির দিকটাও তো দেখবে হ্যাঁ সেটাকে কোনো সময় চিন্তা করেছো বলছে ওয়ালাহমিনা সওয়াবেক ওয়াল ফাদাইল তাদের সাহাবাই কেরামদের অগ্রণী যে ভূমিকা রয়েছে দিন ইসলামের খেদমতের ক্ষেত্রে দিন ইসলাম পালনের ক্ষেত্রে কবুল করার ক্ষেত্রে এবং দিন ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে এবং নবী সাল্লাহামের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে জিহাদ ফিসাবিল্লার ক্ষেত্রে জান মাল সবকিছুর কোরবানির ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা ওয়াল ফাজাইল আর যেসব ফজিলত রয়েছে তাদের মর্যাদার কথা যা আবশ্যক করে যে যা কিছু তাদের ভুল ভ্রান্তি হয়েছে তা তাতে মার্জনা হয়ে ক্ষমা হয়ে যাবে ইনসাদার যদি হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে তো জানতে হবে যে তাদের একটা ভুলের তুলনায় হ্যাঁ হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি নেকি রয়েছে পাহাড়ের মতো নেকি রয়েছে এটাও তার সাথে সাথে জানতে হবে আমি এগুলোকে বেশ কিছু পয়েন্টে যেমন শেখ সাহেব ফজান পরে বর্ণনা করেছেন ইনশাআল্লাহ তালা এগুলোকে বর্ণনা করব এখানে তিনি চারটি পয়েন্ট বর্ণনা করেছেন ওই হাদিসগুলো সম্পর্কে আর তারপরে এই যে তাদের আর যে ভুল ভ্রান্তিগুলি হয়েছিল বা কোনো গোনা খাতা হয়েছে সে সম্পর্কে যে কথাগুলি বর্ণনা করেছেন এই ক্ষেত্রে আর তাদের মর্যাদার ক্ষেত্রে সাতটি কথা উল্লেখ করেছেন ইনশাআল্লাহ তালা পরের বর্ণনা করবো ইবিনে তেমার রাহমার কথাগুলি সংক্ষেপে এখন শেষ করি বলছেন যে এমন তাদের অগ্রণী ভূমিকা অথবা এত ফজিলত রয়েছে যে কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে না হয়ে থাকে তো কয়ে ক্ষমা হয়ে গেছে আর আরেকটি কথা তারপরে বলছেন যে তবা করলে আমাদেরও মাফ হয় আর তাদেরও মাফ হয়েছে দুটোতে পার্থক্য আছে না নেই তবার কোয়ালিটিতে যেমন পার্থক্য আছে তেমন আল্লাহ পাকার পাকর আলমিনের রহমতের ক্ষেত্রে পার্থক্য আছে এই জন্য যেমন সাহাবাই কেরামদের উপর আল্লাহর রহমত হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নেমে এসছে আমাদের জন্য জরুরি নয় জি তাই বলছেন এমন কি হাত্তা আন্নাহমিনাত তাদের সাহাবাই কেরামদের ভুলভ্রান্তি বা গোনা ক্ষমা হতে পারে মালা ইউক ফরুল এমাম বাদাম যা পরবর্তীকালে লোকদের মাফ নাও হইতে পারে নাও হইতে পারে জরুরি নয় যে আপনিও তোবা করলেন আর একজন তোবা করলেন আমার ওর মাফ হলো তো আমার কেন মাফ হবে না আল্লাহ ভালো জানছেন যে আপনার অন্তর আর তার অন্তরে কত পার্থক্য আছে তো একই যুগের মানুষের যদি এই পার্থক্য থাকে তো সাহাবাই কেরামদের সাথে আপনি কি করে নিজেকে তুলনা করবেন তো পরবর্তীকালে লোকদের এমনও গোনা মাফ না হইতে পারে যেই ধরনের ভুল ভ্রান্তিগুলো সাহাবিদের হয়ে যেতে পারে কেন হাসানাত বাদম কারণ এর কারণ হচ্ছে যে তাদের এমন এমন নেকি রয়েছে যেই নেকিগুলি গোনাগুলিকে মিটিয়ে দেয় বা মুছে দেয় মা সালেমাম বাদাম পরবর্তীকারী লোকদের ওই রকম নেকি নেই আপনি চিন্তা করেন কেউ বদরে হাজির হয়েছেন কেউ ওহদে হাজির হয়েছেন কেউ খন্দকে হাজির হয়েছেন কেউ হদেবের সন্ধিতে হাজির হয়েছেন হ্যাঁ আর সর্বশেষ হনাইনে হাজির হয়েছেন তাবুকে হাজির হয়েছেন তারপরে বিদায় হজে হাজির হয়েছেন তারপরে এমন কি আছে কোনো তাবেই আছে যে নবী সাথে বিদায় হজে হাজাতুল ওদাতে হাজির হওয়ার সুযোগ পেয়েছে জি হ্যাঁ তো এই যে সুযোগগুলো তারা পেয়েছেন দিন ইসলামের খেদমতের তারপরে দিন শিখার সরাসরি জি হ্যাঁ তারপরে যাকে আল্লাহ উত্তম নমুনা ওসুয়া হাসানা তাকে সরাসরি দেখে ফলো কর অনুসরণ করার সুযোগ পেয়েছেন সেটা তো আমরা কেউ পাইনি বরং তাবে ইন্দা পাইনি কেউ চারে মাও পাইনি কোন মহাদেশও পাইনি ওখাত সাবা তবে বাণীতে এটা প্রমাণিত যে স্বর্ণযুগের মানুষ কাদেরকে বলেছেন তিনটি যুগ তারা প্রথম প্রথম স্বর্ণযুগের মানুষ হচ্ছেন সাহাবে কেন খাইরুল করুন তারা হচ্ছে সবচাইতে উত্তম যুগের মানুষ ও আন্নাল মুদামিন আহাদিহিজা তাসাদ্দাকাবিহি আর তারা যদি এক মুদো সাদকা করে থাকেন কোন সাহাবি যদি এক মুদ এক মুদ মানে গত সপ্তাহে বলেছিলাম হ্যাঁ আনুমানিক ছয় সাতশো গ্রাম হ্যাঁ এক মুদ মানে হচ্ছে ছয় সাতশো গ্রাম ছয় সাতশো গ্রাম যদি কোনো সাহাবি খরচ করে থাকেন আর পরের লোকেরা পরের কি সিনিয়র সাহাবাই কেরাম জুনিয়র সাহাবাই কেরাম আগের সাহাবাই কেরাম পরে সাহাবাই কেরামের সাথে তুলনা করেছে রসুল্লাহাম তাহলে তাবাইনদের সাথে তুলনা করেন যে একজন তাবেই তাবা তাবেই অহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করেছে সাদকা করেছে আর আর একজন মাত্র ছয়শো সাতশো গ্রাম বা নসিফ তার অর্ধেক তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম আল্লাহ রাস্তায় খরচ করেছে তারপর ওই সাহাবির মর্যাদায় পৌঁছিতে পারবে না ওহদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহ রাস্তায় সাদকা করে যে সাহাবি মাত্র তিনশো সাড়ে তিনশো গ্রাম জব গম খেজুর কিছু খরচ করেছে আল্লাহ রাস্তায় বলছেন যেই ব্যক্তি যেই সাহাবি সাদকা করেছেন এক মুদ কান আফদালা সেটা হচ্ছে বেশি উত্তম মিন জাবালে ওহদিন জাহাবান ওহদ পাহাড়ের সমান স্বর্ণ সাদকা করার চাইতে মিম্মান বাদাম পরবর্তীকালে কোন লোকের পক্ষ থেকে তারপরে আমাদের যুগে মেলা লোক পাপ করে যাচ্ছে অনেক পাপ করেছে তারপরে তো সম্ভাবনা যে লোকটা হয়তো তবা করে নিয়েছে বলছি না বলছি না সাদ্দাম হোসেন কত জুলুম অত্যাচার করেছে কত যে তার বাড়াবাড়ি ছিল হ্যাঁ বহু পাপ করেছে কিন্তু সে যখন জেলে থাকলো সেই সময় হ্যাঁ আপনি কি জানেন যে সে তবা করেনি বলতে পারবেন হতে পারে যে এমন তোবা করেছে আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ ফেরোজন জামিয়া হ্যাঁ কুফরি করে নাস্তিকতার পরে যদি আল্লাহ আমি খাঁটি মুসলিম হয়ে গেল আল্লাহ মাফ করে দিবেন মরার আগে আর যদি মরেও যায় কোনো কাবিরা গোনা করে তারপরেও তো তার মাফের সম্ভাবনা আছে যদি সেটা সিরকুফুরি না হয় ঠিক না তো এই জন্য কোনো মানুষ মারা যাওয়ার পরে এই জন্য মন্তব্য করতে নাই তার সম্পর্কে খারাপ যে যতই খারাপ লোক হোক হইতে পারে মতের আগে সে তবার চান্স পেয়ে গেছে হতে পারে খালেস অন্তর থেকে এমন সংশোধন করেছে যেটা হয়তো আপনার আমার নসিব হবে না হঠাৎ করে মত হলে আপনি তবার সুযোগে পেলেন না বা খেলা পড়ার সুযোগ পেলেন না হ্যাঁ? তারপরে এটাও জেনে রাখবেন যে সাহাবাই কেরামদের কোনো একজনের যদি কোনো গোনা হয়েও থাকে তা থেকে তিনি তবা করে নিয়েছেন এই সম্ভাবনাটা যদি আজকালকার লোক সম্পর্কে আমরা বলি তাহলে সাহাবি সম্পর্কে কি বলতে পারেন রাতের কিছু অংশে তোমরা এই পাঁচ সলাৎ কায়েম করো ফজর জহুর আসর মাগরে বেশা এই দুটো কথা দিয়ে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন এই পাঁচ অক্ত যদি তোমরা কায়েম করো তো কি হবে ইন্নাল তে ইউজ হেবে না সৈয়াদ নিশ্চয় নেকিগুলি গুনাগুলিকে মুছে দেয় নিয়ে চলে যায় সাফ করে দেয় তো সাহাবাই কেরামগণ হয় তবা করে নিয়েছেন যারা এরকম কোনো ভুল করেছেন অথবা এমন নেকি করেছেন যা গোনাগুলিকে মিটিয়ে দিয়েছে গোফের আল্লাহ বেফাজলে সাবেকাতেহি অথবা তাদের অগ্রণী ভূমিকার কারণে মাফ করে দেওয়া হয়েছে মেলা মানুষ এমন হবে যে তবা হয়তো করেনি মেলা কিছু নেকি করেনি কিন্তু এখন হয়তো এই সময় যে গুনা করার পরে হয়তো নেকির আর সুযোগ পায়নি এটা হইতে পারে যে গুনা করলো তারপরে নেকির সুযোগ পায়নি কিন্তু গুনা করার আগে তার বহু নেকি আছে তো ওটা দেখি মাফ হবে না এটা একটা অবস্থা হতে পারে যে অগফের আল্লাহ অথবা ওই সাহাবি যিনি হয়তো যে ভুলটা করেছেন তাকে মাফ করে দেওয়া হয়েছে তার অগ্রণী ভূমিকা থাকার কারণে অবিসাফাত মোহাম্মদিন সাল্লাম অথবা নবী মোহাম্মদ সাফাত সুপারিশের কারণে দেখেন এই উম্মতের জন্য সুপারিশ আছে কিনা রসুল্লাহামের ঠিক কিনা বলেছেন আমার সাফাতের সবচেয়ে বেশি হকদার বা আমার সাফাত দিয়ে সবচেয়ে বেশি ধন্য হবে যে লাহ ইল্লাহ বলল তার অন্তরের নিষ্ঠার সাথে খুলুসিয়াতের সাথে এখন এই উম্মতের সবগুলি মুসলিমকে যদি একসাথে রাখেন সাফাতের ব্যাপারে সবচেয়ে বেশি হলুসিয়তের সাথে কারা কলেমার সাহাদা দিয়েছেন সাহাবিরা আর কেউ হইতে পারে কখনো না মাফ হয়ে যারা এই সাহাবাই কেরামগন নবী ইসলামের সাফাতের বেশি হক রাখেন আউ উবতুলিয়া ফির দুনিয়া কফেরা বিহান হোক শেষ আর একটি অবস্থা হচ্ছে যে যদি এই আগের গুলো নাও হয় তো মানুষ গোনা করার পরে যদি কোনো বালা মুসিবত আসে তা দিয়ে গোনা মোচন হয় না হয় না হয় না হয় একজন ভুল করেছে ভুল করার পরে তাকে কোনো জায়গায় ধাক্কা খেতে হয়েছে কোনো দুর্ঘটনা হইলো বা কোনো জায়গাতে কিছু হইলো কোনো অসুখ বিসুখ হইলো মাফ হয়ে গেছে ফেদাকান হাদাফি জনবিল মোহাক্কাকা এই যে কথাগুলি বলা হলো সবগুলি নিশ্চিত ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বলেন যে এই লোকটা নিশ্চিত হয়েছে তার ক্ষেত্রে এতগুলি গুনা মাফের কি পাওয়া যাচ্ছে মাধ্যম বা ওসিলে পাওয়া যাচ্ছে কাদের সম্পর্কে বললাম যাদের গুনা হয়েছে সাহাবাই সম্পর্কে গুণা হয়েছে কথা তো বলা মুশকিল আপনার ঠিক না যদি হয় তাহলে এগুলো গোনা মাফের মাধ্যম রয়েছে তো বলছে ফায়দা কানা হাজাফি জনবিল মহাকাকা এই যদি অবস্থা হয় নিশ্চিত গোনাগুলি সম্পর্কে যাদের গোনা হয়েছে নিশ্চিত ফাকাই ফাল ওমর কানুফিয়া মুজতাহিদিন তাহলে ওই বিষয়গুলি সম্পর্কে কি বলতে পারেন যেই ক্ষেত্রে তারা মুজতাহিদ ইজতেহাদ করেছেন ইজতেহাদ করলে গোনাগান না হয় দুই নাকি না হয় এক নাকি তো গুনাই তো না ইজতেহাদ যখন বলবেন তাহলে হয় দুই নাকি যদি ঠিক সিদ্ধান্ত হয়ে থাকে না হলে নাকি ইন আসাবাও ফালা আজরানে যদি তারা ঠিক করে থাকেন তাহলে দুই দ্বিগুণ নেকি রয়েছে ওয়াইন আখতাও যদি ভুল করে থাকেন ফালাহম আজর ওয়াহে তাদের জন্য এক নেকি রয়েছে ওয়াল খাতাও মাগফরুন আর ভুল ভ্রান্তি যা হয়েছে সেগুলি হ্যাঁ মার্জনা হয়ে যাবে গো সুম্মাল কাদর الذي ينكر من فعلهم قليل نذر مغمور في جنب فضائل القوم ومحاسنهم من الإيمان بالله ورسوله والجهاد في سبيله والهجرة والنصرة والعلم النافع والعمل الصالح তারপরে শেষখানে আরো বলছেন যে সাহাবাই কেরামদের যে ভুল ভ্রান্তিগুলি হয়ে হ্যাঁ সেটা তাদের নেকির পাশাপাশি রাখলে বেশি না একেবারে অল্প শুধু অল্প না একেবারে অল্প তাই বলছেন সোম্মা অতপর আল কাদরুল্লাহিম যেই পরিমাণ তাদের আচার আচরণের ওপর আপত্তি করা হইতে পারে সেটা কালিলুন নজরুন অত্যন্ত কম এই দলের যে ফজিলত এবং মাহাসেন আর তাদের যে বৈশিষ্ট্য তাদের মর্যাদা এগুলির পাশে রাখলে এগুলি এই সামান্য ভুল ঢেকে যায় মকবুর মানে একেবারে ঢেকে যায় চাপা পড়ে যায় চাপা পড়ে যায় যার অনেক হ্যাঁ কি আছে নেক আমল রয়েছে তার যদি দুটো চারটা ভুল থাকেও তো অনেক নেকির সামনে অনেক হাসানাদের সামনে এগুলি চাপা পড়ে যায় পড়ে না জি তো তাদের এই ফজিলতগুলি কি ছিল বা তাদের বৈশিষ্ট্যগুলি কি ছিল তাদের ভালো দিকগুলি কি ছিল এখানে সাতটি উল্লেখ করেছে মিনাল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান যে সাহাবাইকরামদের ইমান আম্বিয়া রসুলগণের পরে ইমান এ মর্যাদার ইমান ও রসুল রসুল্লাহ সাহেব প্রতি ইমান ওয়াল জেহাদ ফি সাবিলিহি আল্লাহ রাস্তায় জেহাদ করা আল্লাহ রাস্তায় জেহাদ করা তাও রসুল্লাহ সাল্লামের সাথে হয়ে পাশে দাঁড়িয়ে বলে হিজরা এবং হিজরত করা জি আজকাল পেটের জন্য হিজরত করছেন ঠিক না আর তারা দিনের জন্য হিজরত করেছেন এলাই কালেমা তুলে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য হিজরত করে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য লড়াই করেছেন আজকে কেউ জমির জন্য লড়াই করছেন কেউ স্বার্থের জন্য লড়াই করছেন কেউ খ্যাতির জন্য লড়াই করছেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কেউ যেহেতু চাকরি করেন সেই জন্য চাকরি আপনাকে বাধ্য করছেন হ্যাঁ লড়তাম ঠিক আছে হকের ক্ষেত্রে লড়ছেন কিন্তু যেহেতু সরকার চাকরি করেন সেই জন্য লড়ছেন আপনি কিন্তু না তারা এসব বলেছে না অন্যসরা এবং দিনের সাহায্য করেছেন তারা অল এলম নাফি উপকারী এলম শিখেছেন আসল এলেমের উৎস হচ্ছে কোরআন এবং সুন্না হাদিস রসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে সরাসরি শিখছেন তো উপকার এলমে নাফে তাদের চাইতে বেশি আর কে শিখতে পারে ওল আমাল ইসলে এবং নেক আমল সরাসরি রসুল্লাহ সাল্লাম থেকে তারা নিয়েছেন শিখেছেন ওমান নাজারা ফিসিরাতিল কৌমে বে এলমিন ওবাসিরা যেই ব্যক্তি জ্ঞানের সাথে এবং চোখ খুলে সাহাবায়ক রামদের জীবনী পর্যালোচনা করবে বা জীবনী অধ্যয়ন করবে অমামান্নাল্লাহ আলহিম বেহমিন আল ফদাইলে আর যে গুলি দিয়ে আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন আলিমা ইয়াকিনান নিশ্চিত জানতে পারবে যে আন্নাহম খেরুল খালকে বাদ আল আম্বিয়া সাহাবাই কেরামগণ নবীগণের পরে সবচাইতে হ্যাঁ বেশি ফজিলত রাখেন বা নবীগণের পরে সৃষ্টির সেরা তারা লাকানা ওয়ালায়াকুন ইসলাম তাদের মতো না তার আগে কেউ ছিল আগের উম্মত মুসলিমরা ছিল ছিল না আগের উম্মত আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গীরা ছিল যেমন ঈসা আল ইসলামের সাথী সঙ্গীরা হাওয়ারি তাদেরও বড় মর্যাদা আছে মুসা আলি ইসলামের সাথী সঙ্গীরা ছিল ছিল না ছিল না প্রত্যেক নবীর সাথী সঙ্গীরা ছিল আর মোহাম্মদ উল্লাহ সাথী সঙ্গীরা কাদের মর্যাদা বেশি আম্বিয়া রসুলগণের পরে হ্যাঁ ওই কথা বলছেন যে দেখতে পাবে যে নবী পরে তারাই হচ্ছে সৃষ্টির সেরা তাদের মতো না আগে ছিল পূর্বে ছিল না তাদের মতো হ্যাঁ পরবর্তীতে কেউ আসবে আট নম্বরে বলছে ওম্মা এই ওম্মতের যত যুগ এই যে চোদ্দ শত বছর চলে গেছে এই যুগগুলি গেছে বা শতাব্দীগুলি গেছে এর মধ্যে তারাই হচ্ছেন খালেস মনোনীত ওমাম যে উম্মত হচ্ছে সমস্ত উম্মতের সর্বোত্তম উম্মত ওয়াকরামহা আর সবচেয়ে বেশি সম্মানিত আর আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে এতটুকু ছিল ইমাম ইবিন তাইমা রহমার কথা এই কথাগুলিকে যেভাবে ব্যাখ্যা করে শেখ সরেল ফৌজান হাফেজাহুল্লাহ তালা অল্প সময়ে আমি তার কিছু কথা আপনাদেরকে শোনাই যাতে করে আরো স্পষ্ট হয় যদিও প্রায় কথা চলে এসছে তবে এক একটি করে বর্ণনা করলেন আরো বুঝতে সুবিধা হবে প্রথম যে বিষয়টি ইমাম ইমাম রাহেমাহুল্লাহ উদ্দেশ্য করেছেন সেটা হচ্ছে আহলে সুনতল জামাতের দৃষ্টিভঙ্গি কার সম্পর্কে সাহাবাই কেরাম সম্পর্কে আর আলেবাদ সম্পর্কে ব্যাস এটি কথা তারা এই ক্ষেত্রে মধ্যমপন্থী না বাড়াবাড়ি করেছেন অতিভক্তি যেটা আল্লাহ নিষেধ করেছেন আর না তারা মানহানি করেছেন যে সাহাবাই কেরামদের সম্পর্কে মানহানি করেছে রাফিজি শিয়ারা তাই না আর নাসেবিরা মানহানি করেছে হ্যাঁ আলেবায় সম্পর্কে আর এই রাফেজিরা আবার অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে কার সম্পর্কে আলেবায় আলেবায় সম্পর্কে জি এই সমস্ত এফরাত এবং তাফরির ঘাটতি বাড়তি অতিরঞ্জন অথবা ত্রুটি থেকে মুক্ত হালে সন্ন্যত অল জামাত তারপরে বর্ণনা করেছেন ইবিন রহমাউল্লাহ যে আহলে সাঁতাল জামাতের দৃষ্টিভঙ্গি সাহাবাই কেরামদের আপোষের যেসব দ্বন্দ্বগুলি হয়েছিল সে সম্পর্কে ফেতনা যেগুলি হয়েছিল মুসলিমদের আপোষে যদি কল হয় সেটাকে ফেতনা বলা হয় এই ফেতনা সম্পর্কে আহলে সন্তাল জামাতের দৃষ্টিভঙ্গি কি যেই যে বিষয়গুলিকে বেশি বেশি হাইলাইট করে ইসলামের শত্রুরা আর এই ক্ষেত্রে ইন্ধন জগিয়েছে আর এই সব কথা আর মধ্যে মিথ্যা আর সংযোজন করেছে এই রাফেজি শিয়ারা সাহাবাইকরামদের যদি দোস্তুটিকে সাব্যস্ত করে স্বীকৃত করে দেওয়া বা সাব্যস্ত করে দেওয়া হয় তার মানে এটা শুধু সাহাবাই কেরামদের দোস্তুটি না এর মাধ্যমে ইসলামের যত বিধি বিধান রয়েছে সবগুলিকে একেবারে মুসলিম জীবন থেকে মানব জীবন থেকে সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইসলামের শত্রুদের হ্যাঁ, অসৎ উদ্দেশ্য কারণ আমাদের কাছে কোরআন এবং সন্না কোরআন হাদিস যে উৎস ইসলামের হ্যাঁ এটা কাদের মাধ্যমে পৌঁছেছে কাদের মাধ্যমে পৌঁছেছে রসুল্লাহ সাহাবে কেরাম করে নিয়েছে ঠিক না কোরআনকে এক জায়গায় জমা করলেন আর মুসাফ বানাইলেন কে ওসমান রাজি আল্লাহ রাফেজি শিয়ারা উসমানের ওপর যে ফুতুয়া দিয়ে রেখেছে তাতে যদি এত বড় কাফের হয়ে যায় রাফেজিদের রাখে তাহলে ওর কোরআন জমা করা কোরআনে কি করে বিশ্বাস করা যাবে সুতরাং রাফেজি শিয়ারা বিশ্বাস করে নাই কোরআনে তারপরে সাহাবাই কেরামরা হাদিস মুখস্থ রেখেছেন আর তারপরে ধীরে ধীরে লিখতে শুরু করা হয়েছে মানে আব্দুল আজিজ রহমতুল্লাহ যুগ বিশেষ করে ব্যক্তি পর্যায়ে যদি কিছু কিছু হাদিস সাহাবারাও লিখতেন কিন্তু একেবারে পরিকল্পিতভাবে এখন হাদিস লিখতে হবে না হলে সাহাবাই কেরামগঞ্জ দিন ইন্তকাল করে যে দুনিয়াতে বিদায় নিচ্ছেন হাদিসগুলি সব আমাদের হাত ছাড়া হয়ে যাবে উমার নদীর রহমতুল্লাহ এই সিদ্ধান্ত নিলেন তো এই হাদিসগুলি কাদের মাধ্যমে আসলো সাহাবাই কেরামদের মাধ্যমে আর সাহাবাই কেরামরা এই করেছে সেই করেছে আর আপোষে তাদের লড়া ইত্যাদি সুতরাং তাদের আস্থা করা যাবে না এটা রাফেজি শিয়ারা করেছে আর এটাই এটাই না ইয়াহুদি খ্রিস্টান এবং তার যারা ওরিয়েন্টিস্ট ওরিয়েন্টিস্ট বলা হয় মানে ইসলাম সম্পর্কে যারা পশ্চিমা ইহুদিন আসারদের বড় বড় স্কলাররা লেখাপড়া করে কিসের জন্য ইসলামের দোষ ত্রুটি খোঁজার জন্য হ্যাঁ ইসলামের মধ্যে দোষ ত্রুটি আছে সুতরাং ইসলাম অচল হ্যাঁ মুসলিমদের ধর্মের উপর আস্থা করা যায় না এই সুযোগগুলি করে দিয়েছে ইসলামের শত্রুদেরকে তাই এখানে শেখ সাহেব ফৌজান এই কথাগুলি বলেছেন এখানে এমনকি অনেকে বিভ্রান্ত হয়েছে অনেক আহলে সন্ন্যতের সন্তান ওই কাফেরদের কাছে পড়াশোনা করে এসে এবার রাফেজ এশিয়া থেকে প্রভাবিত হয়ে এভাবে তারা পথভ্রষ্ট হয়েছে আর তারপরে বলছেন যে ফাসাবু ওয়াখাত্তাও বেলা দলিলিন দলিল প্রমাণ থাক না এটা ঠিক করেছে এটা ভুল করেছে এ ভুল করেছে এই ঠিক করেছে এইভাবে সাহাবাইকেরামদের সম্পর্কে নিজে যেন বিচারপতি হয়ে বসেছে তারপরে সাহাবাইকরমদের মাঝে যে দ্বন্দ্বগুলি হয়েছে এ সম্পর্কে বলছেন যে এর খোলাসা বা সারমর্ম হচ্ছে দুটি কথা একটা প্রথম কথা হচ্ছে যে ইউমসে কোন আম্মা সাজারা বাইরা সাহাবা সাহাবাইকরমদের মাঝে যে দ্বন্দ্বগুলি হয়েছে এগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করবো না হ্যাঁ উনি এই করেছেন উনি এই করেছেন কে কি করেছেন ওগুলো পড়বেন চর্চা করবেন শোনাইবেন শুনবেন না ওগুলো করবেন না কারণ দেখেন নিজের যুগে মেলা ঘটনা ঘটছে যে ঘটনাগুলি যেগুলি সবাই বলছে সেগুলি যে সত্য তা না আপনার আজকাল প্রচার মাধ্যমে যা কিছু হচ্ছে বুঝতে পারছেন কিন্তু তাই না টিভিতে খবর পড়া হচ্ছে একরকম ঘটেছে আর একরকম পত্র পত্রিকা লেখা হচ্ছে একরকম ঘটেছে আর একরকম ঠিক কিনা একজন লোককে কিছু অস্ত্র একটা ব্যাগ ধরিয়ে দিল বলে এই যে জঙ্গি ধরা খেয়েছে ওকে নিজে টিভির পর পর্দা এনেছে জঙ্গি ধরা পড়েছে করছে না করছে না বহু আছে চোখের সামনে যদি এগুলো হয়ে থাকে তো আপনি আপনার আগে কতদিন আগে কি হয়েছে না হয়েছে আর এখন এ হয়েছে সে হয়েছে কি করে বলছেন আপনি এগুলি কথা সুতরাং নিরবতা চুপ থাকা এটা হচ্ছে আহলে সোনতাল জামাতের তরিকা পদ্ধতি দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে যা কিছু সহি বর্ণিত হয়েছে যেগুলি জাল তো জাল ভুল কিন্তু যেগুলি সহি সেই সম্পর্কে যে ভূমিকা গুলি আমাদের হবে বা যে দৃষ্টিভঙ্গি হবে সেগুলি এখানে বর্ণনা করা হয়েছে এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি বর্ণনা করেছিলেন ইভেন তাইম রহমান সেটা হচ্ছে যে যেই কথাগুলি সাহাবাই কারামদের দোস্তুটি সম্পর্কে বর্ণিত হয়েছে সেগুলির একটা অংশ হচ্ছে মিথ্যা প্রথম বলেছেন না মিনহা মাহকাজিম কাল করেছে শিয়া রাফিজের রচনা করেছে সামদেশের মসজিদে আলী রাজি আল্লাহ তালানহকে জুমার খুদবা ঈদের গাল বন্ধ করা হইত লানত করা হইত এগুলো কথা রাফিজ শিয়াদের গড়া কথা যার ফলে দেখেন আপনারা খেয়াল করবেন সমস্ত সাহাবাহিকের নাম না আসলে রদি আল্লাহ বলে বলে না বলে না কিন্তু আলী রদি আল্লাহ তালাহর নাম আসলে অনেকে অন্য একটা দোয়া বলে কি বলে জানা আছে স্মরণ করেন দেখি বললে কিন্তু স্মরণ হয়ে যাবে আপনাদের আল্লাহ ওজাহ আলী কার্রামাল্লা আল্লাহ ওজাহ আলী রাজি আল্লাহ তালা চেহারা আল্লাহ সম্মানিত করুক কেন বলেন আউ বাকার কার্রাম আল্লাহ ওজাহ ওমার কার্রাম আল্লাহ ওজাহ উসমান কার্রামাল্লা আল্লাহ ওজাহ আবু হরাজ কেন বলছেন না হ্যাঁ, জি হ্যাঁ এই রাফেজি শিয়াদের থেকে এসছে যেমন মা ফাতেমা বলাটা রাফেজি শিয়া থেকে সুন্নি বেদাতিদের মধ্যে এসছে ঠিক তেমনি আলীকে কার্রাম সৌদু কার্রাম আল্লাহ বলা ওইখান থেকে এসছে থেকে একটা মিথ্যা রটনা থেকেই যে সামদেশের ওই দামেশকের খুদবাতে মেম্বার হয়েছে আলীকে গাল্লা হয়তো আর বলা হয়তো সৌয়াদ আল্লাহ নাকি বলা হয়তো আল্লাহ তার চেহারাকে কালো করুক তখন ওর জবাবে তখন কি বলতো কারাম আল্লাহ চাল কথা চাল কথা আর আমাদের দেশের উর্দু বাংলা যে বইগুলি পড়বেন তাতে বহু জায়গায় ছোট থেকে ছোট থেকে আমরা যে পড়েছি ওস্তাদের তেমন বোঝাননি ভালো কোন ওস্তাদের কাছে গিয়ে শেষ রহস্যটা জানলাম যে কারামুল্লাহ আসলো কোথেকে শুধু আলীর নাম আসলে কেন কার্রাম আল্লাহ বুঝা গেছে বলছেন যে এই ইসলামের দুশ্মনরা বা সাহাবাহিকের দুশ্মনরা এগুলি মিথ্যা রচনা করেছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কামা আলহ রাফেজা তো বলছেন যেমন রাফেজা শিয়ারা এই কাজটি করে থাকি শুধু সাহাবাই কেরামদের বদনাম করার জন্য এরা এদের পূর্বপুরুষরা গড়েছে জাল কথা আর তাদের কিতাবগুলি সব হচ্ছে মিথ্যার ছড়াছড়ি মিথ্যার দিকে কোনো ভূরক্ষেপ করবেন না দ্বিতীয় যে কথাটি বর্ণনা করেছেন যে যেই দোস্তুটিগুলি বর্ণনা করা হয়েছে সেগুলির মধ্যে কি হয়েছে কিছু সংযোজন করা হয়েছে ভালো গুণগুলি কমিয়ে দেওয়া হয়েছে এরকম ওদাখাল হল বিকৃত সুতরাং বিকৃত ঘটনা যেসব বর্ণনা করা হয় সেগুলির ওপর কোন আস্থা ভরসা করা যাবে না কারণ সাহাবাইকে রামদের ফজিলত আমাদের জানা আছে কোরআন সুন্না দিয়ে এবং তারা যে সত্যবাদীর ন্যায় পরায়ণ সেটাও জানা আছে কোরআন কেন আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আর এই সব ঘটনা হচ্ছে সন্দেহপূর্ণ আর যেগুলি সহি সেগুলি সম্পর্কে বললেন যে হয় ইজতিহাদে ঠিক করেছেন অথবা ইজতিহাদে ভুল করেছেন চার নম্বরে যে বিষয়টি বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে তারা ছিলেন মানুষ তারা তো মানুষ ছিলেন আর মানুষ মাত্রেই ভুল হতে পারে তারা মাসুম ছিলেন না ছোট ভুল হইতে পারে বড় হইতে পারে কিন্তু ভুল হইল ভুল মাফের মেলা মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলি এখানে বর্ণনা করেছেন সেগুলি আর ফিরাচ্ছে না কারণ সেগুলি এর আগে আলোচনা এসছে আর তারপরে শেষখানে যে বিষয়টি এখানে বর্ণনা করেছেন সেটা হচ্ছে শেষখানে ইবিনা তাইম রহমাল্লা যে কথাগুলি বলেছেন সেটা হচ্ছে যে সাহাবাই কেরামদের মর্যাদা আর ফজিলতের সার কথা সংক্ষেপে সাতটি বা আটটি বিষয় রয়েছে একটি হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ প্রতি ইমানের ক্ষেত্রে তাদের মর্যাদায় কেউ পৌঁছতে পারে না এটা হচ্ছে সবচেয়ে ভালো আমল নবী সাল্লাহামকে একবার জিজ্ঞেস করা হয় আইয়ুল আমাল আফদাল ইয়ারসোল্লা কোন আমল সবচেয়ে উৎকৃষ্ট কি বলেছিলেন ইমান বিল্লাহ আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান দ্বিতীয় হচ্ছে আল জেহাদ ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তা জেহাদ করেছেন তাহলে এলাই কালেমা তিনি আল্লাহর কালেমা কোচা করার জন্য যেটা যেমন তেমন কথা নয় মুখে তো জেহাদ জেহাদ করা সহজ হ্যাঁ কিন্তু কাজের জেহাদ হচ্ছে আসল জেহাদ আর আকিদা ছাড়া কি করে জেহাদ হইতে পারে আজকাল বদ আকিদার লোক বেশি জেহাদ জেহাদ করছে আকিদা বিহীন কি করেছে আপনার আকিদা মানে হচ্ছে দিনের অকাট্য বিশ্বাস এই অকাট্য বিশ্বাসটাই যদি ঠিক না হয় সহি আকিদা না হয় তো জেহাদ আবার কিসের তিন নম্বর হচ্ছে আল হিজরত ফিসাবিল্লা আল্লাহ রাস্তা হিজরত করা যে হিজরত করলে অতীতের গুণা মাফ হয়ে যায় আছে না নবিস হাদিস ওয়ান্নাল হিজরাতা তাহদেও মা কানা কাবলাহা জি আর ইসলাম ইমান আল ইসলাম মা কানা কাবলা বা ইয়াজুব্ব মা কানা কাবলা আর নুসরাতুল দিন ইল্লাহ চার নম্বর হচ্ছে আল্লাহর দিনের সাহায্য করা আল্লাহ সার্টিফিকেট সুরে হাসুর আয়াত নম্বর আটে দেখবেন ওয়ান সরুন আল্লাহ দেখুন তারা আল্লাহ এবং রসুলের সাহায্য করত এবং তারাই ছিল সত্যবাদী আল্লাহ কি বলছেন তাদেরকে সাদেকুন বলছেন আর রাফিজি শিয়ার কি বলছে সাহাবাই কেরামদেরকে যে এরা সব মৃত্যুক ছিল মুসলিম ছিল না মোনাফেক বলে নাই কাফের বলে তো মোনাফেকে সত্যবাদী হয় তা আল্লাহ বলছেন সাদে কোন এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন উলায়কা সাদে কোন আল্লাহ তাদের সত্যতার সার্টিফাই করছেন পাঁচ নম্বর হচ্ছে আলী ইলমুন্নাফে আমল সালে তার উপকারে এলিম শিখেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন আমরা শিখছি তো বহু কিছু কিন্তু আমল আমলের বল নেই অনেক দূরে ছয় নম্বর বলছেন আন্নম খেরুল খালকে বাদাল আম্বিয়া আম্বিয়া রসুলগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবাই কেরামগণ কারণ এই উম্মত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আর এই উম্মতের প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে সমস্ত উম্মতের মধ্যে সাহাবাই কেরাম তারা সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ বলছেন কুন্তুম খের উম্মা তোমরা হচ্ছে উৎকৃষ্ট জাতি বা সবচেয়ে উত্তম জাতি এই আয়াতটা যখন সম্বোধন করে তখন এই উম্মতের কারা ছিলেন সাহাবি ছাড়া আর কেউ ছিলেন এই আয়াতের প্রথম সম্বোধনী হয়েছে সাহাবাই কেরামকে কন্তুম খেরাম আমরা তো পরে পরোক্ষভাবে কেমত পর্যন্ত যত মোমেন মোমেনাত এই উম্মতের তারা শ্রেষ্ঠ উম্মত পরোক্ষভাবে কিন্তু ডাইরেক্ট আল্লাহ সাহাবাই কেরামকে বলেছেন কন্তুম খাইরা উম্মাতিন উখরে জাতিলিনাস তোমরা আল্লাহ বলেছেন তারপরে নবী সাল্লাম বলেছেন আমার যুগের লোকেরা সবচাইতে উত্তম সাত নম্বর করুন হচ্ছে আন্না এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি উৎকৃষ্ট এবং মনোনীত হচ্ছেন সাহাবাই কেরামগন একটি হাদিস এই মর্মে তিরমিজি এবং ইবনে মাজা মোস্তাদরা হাকেমে রয়েছে হাদিসটা মিসকাতের শেষ হাদিস মনে রাখবেন মিসকাত যদি কারো কাছে থাকে তাহলে মিসকাতের সর্বশেষ হাদিস এটা মুসনাদ আহমদেও রয়েছে নবী সর বলছেন আন্তুম তুয়া সাবিনা উম্মা তোমরা সত্তরটি উম্মতকে পূর্ণ করছো মানে তোমাদের আগে উনসত্তরটি জাতি উম্মত এসছে নো জাতি হ্যাঁ, তারপর এবার ইসলাম জাতি এবার মৌসা ইসাই করে মাত্র কয়টাই জানছি কিন্তু কত উম্মাত এসছেন আর কত উম্মতের নবী রসুল এসেছেন ওগুলো নামই জানা নেই আমাদের জি তোমরা সত্তর উম্মতকে পুরা করছো আন্তুম খের এই সত্তরটি উম্মতের মধ্যে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ ও আক্রাম আর সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ সুবান আল্লাহ সুবান ও তালার কাছে জি এই হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন এখানে আজকের আলোচনা শেষ হল ও সাল্লাহ মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন সুবাহ রব্বিক রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن كريم